সেই জায়গাতে একটা বিশাল গির্জা ছিল রোমানদের রোমানরা যেহেতু খ্রিস্টান এবং ওরা খ্রিস্টানিটি ওইখানে দাওয়া দিত প্রচার করত তো সেই জন্য তাদের একটা বিশাল গির্জা ছিল সেখানে তো পারস্য সম্রাট কোনোভাবে ওই জায়গাটাকে দখল করে এবং গির্জাটাকে জ্বালিয়ে দেয় রোমানরা ওই গির্জাকে আবার দখল করে ওই অঞ্চলটাকে আবার দখল করে এবং এই গির্জাকে তারা পুনর্নির্মাণ করার জন্য এবং আরও ব্যাপকভাবে আরো সুন্দরভাবে নির্মাণ করার জন্য রোমান থেকে সেই ইউরোপিয়ান ম্যাটেরিয়াল সহ জিনিসপত্র সহ একটা জাহাজে করে কি বলে এটাকে লোহিত সাগর রেড সি রেড সির ভিতর দিয়ে একটা জাহাজ পাঠায় বিশাল জাহাজ এবং বিশাল এর ভান্ডার নিয়ে আসে যে মসজিদটাকে মানে গির্জাটাকে আবার পুনর্নির্মাণ করবে জেদ্দার কাছাকাছি এসে বিশাল ঝড় ঝড়ের মধ্যেই নৌকা ডুবি হয়ে যায় জাহাজ ডুবি হয়ে যায় এবং এই জাহাজের জাহাজকে জাহাজের থেকে যে সমস্ত মাল ভেসে ভেসে কিনারে আসে এগুলিকে জেদ্দার কাছে এনে বিক্রি করার চেষ্টা করা হয় এবং মানে প্রচুর পরিমাণ লোকসান হলেও বেশ কিছু মানুষ বেঁচেও যায় তো বেঁচে যাওয়া মানুষদের মধ্যে কেউ কেউ অনেক ছিলেন ভালো ভালো মিস্ত্রি ছিলেন একজন বিখ্যাত মিস্ত্রি ছিলেন যাকে ইউরোপ থেকে পাঠানো হয়েছিল গির্জার কাজের জন্য এই সময় রসুল্লাহ সাল্লাহ বয়স হচ্ছে থার্টি ফাইভ পঁয়ত্রিশ রসুল্লাহ বয়স হতো পঁয়ত্রিশ রসুলামের গত গত আলোচনায় আমরা রসুলামের বিয়ে সম্পর্কে খাদিজা রাজিতালানোর সাথে বিয়ে সম্পর্কে আলোচনা করেছিলাম তো রসুল্লাহ সাল্লাহ ইসলামের নব্বত কত কত বছর বয়সে হয় চল্লিশ তো তখনও রসুল্লাহ সাল্লাহামের চল্লিশ বছর হয়নি থার্টি ফাইভ এই সময় বাইতুল্লাহ যেই জায়গাটাতে এই জায়গাটাতে প্রচুর পরিমাণ বন্যা হয় বাইতুল্লাহ যে কাবা এটা চারপাশে পাহাড়গুলি উঁচু হওয়ার কারণে আর এটা একটু নিচু জায়গা হওয়ার কারণে সমস্ত পাহাড়ের বৃষ্টির পানিগুলি সব এই জায়গায় এসে জমা হয় আর বাইতুল্লাহ এমন একটা অবস্থায় ছিল যে বাইতুল্লাহ শুধু চার চারটা দেয়ালের কাবা আমরা এখন যে কাবাকে চিনি এইটা এই ফর্মে ছিল না চারটা দেয়াল দিয়ে ব্যাস একটা কাবা ছিল এবং এটা কোনো ছাদ ছিল না কাবার কোনো ছাদ ছিল না এবং কাবা এখন যেমন আমরা একটা স্কোয়ার শেপে দেখি বায়তুল্লাহ ওই কাবাটা ওই সময় স্কোয়ার শেপে ছিল না রেক্ট্যাঙ্গুলার শেপে ছিল আয়তকার একটা শেপে ছিল লম্বা তো এইটা এক তো ছিল বন্যার পানি ঢুকে বেশ ক্ষতিগ্রস্ত হয় দ্বিতীয় হলো এটা ছাদ ছিল না ছাদ না থাকাতে বাইতুল্লার ভিতরে যে জিনিসপত্রগুলি রাখা হতো দামি দামি বিভিন্ন বাইতুল্লার জন্য বিভিন্ন জায়গা থেকে উপহার নিয়ে আসতো তো দামি দামি জিনিসগুলি রাখা হতো এগুলি বেশ চুরি চুরি হতো তৃতীয় হচ্ছে বাইতুল্লার এই ভিতরে একটা সাপ ঢুকে গিয়েছিল সাপ তো সাপটা কখনো কখনো উঠে দেয়ালের উপরে উঠে চলাফেরা করত। তো এইটা দেখে ওইখানকার যারা হজে বা তফ করতে আসতো তো তারা ভয়ে ভয় পেত তো তারা সব মিলে চিন্তা করলেন যে বাইতুল্লাহকে আমরা কি করে আবার একটু গোছায় নিতে পারি আবার পুনর্নির্মাণ করতে পারি তো পুনর্নির্মাণ করতে গেলে তো এটাকে ভাঙতে হবে তো ভাঙার ব্যাপারে কেউ সাহস করছিল না তো একদিন একটা একটা ইগল পাখি বা একটা বাজ পাখি এসে ওই সাপটাকে ছৌ মেরে নিয়ে পাহাড়ের দিকে নিয়ে চলে যায় তো এইটা তাদের মধ্যে আশা সঞ্চার করে ভাবে যে এইটা নিশ্চয়ই আল্লাহ তালা আমাদেরকে এটা পুনর্নির্মাণ করার জন্য একটা ইশারা দিয়েছে তো এটা তারা এটা ভাঙার চেষ্টা করে এর মধ্যে ওয়ালিদ বিন মুগিরা বনু মকজামি এক ব্যক্তি বৃদ্ধ ব্যক্তি ওয়ালিদ বিন মুগিরা তো সে জেদ্দায় যায় জেদ্দায় গিয়ে এই কাঠ তারপরে পাথর এই মিস্ত্রির খোঁজ পায় সে তো এই সমস্ত কাঠ মিস্ত্রি এগুলি কেনার জন্য সে এসে বাইতুল্লাহ পুনর্নির্মাণের জন্য মানুষকে প্রস্তাব দেয় দেখো ওইখানে এই জিনিসগুলিও পাওয়া যাচ্ছে আর এখন আমাদের বাইতুল্লাহ পুনর্নির্মাণ করা দরকার আমাদের জন্য খুব ভালো হয় তো আলহামদুলিল্লাহ বাইতুল্লাহ পুনর্নির্মাণের জন্য আল্লাহ তালাও পরিকল্পনা বান্দার মাথায় ঢুকাই দিয়েছেন এবং এইটার জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল দরকার সেই সমস্ত ম্যাটেরিয়াল ইউরোপ থেকে আল্লাহ তালা জেদ্দায় নিয়ে আসছেন আচ্ছা জেদ্দা সমুদ্র বন্দর তো মানুষ এটাতে রাজি হয় রাজি হওয়ার পরে তো এখান থেকে ম্যাটেরিয়াল কেনার জন্য প্ল্যান করে কিন্তু ম্যাটেরিয়াল কেনার জন্য যে টাকাটা দরকার চাঁদা নিয়েই তো টাকাটা তুলতে হবে তো যে পরিমাণ টাকা উঠেছে সেই পরিমাণ দিয়ে বাইতুল্লার যে চার কোনা আই মিন রেক্ট্যাঙ্গুলার শেপ পুরা শেপটাকে কাভার দেওয়া যাচ্ছে না তো তারা চিন্তা করলো যে আমরা এখানে একটা জিনিস বলে রাখা দরকার আরবদের কাছে টাকার যে খুব অভাব ছিল এরকম না তাদের মধ্যে অনেক ধনী লোকও ছিলেন কিন্তু যেহেতু তাদের প্রধান ব্যবসা ছিল খুবই হারাম ব্যবসা যেমন তাদের ব্যবসার মধ্যে প্রধান ব্যবসাগুলি একটা ব্যবসা ছিল হলো পতিতালয় বৃত্তি তারা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে তারা তাদের কৃত দাসদেরকে মেয়ে দাসীদেরকে পতিতা হিসাবে ব্যবহার করতেন এবং ওইখান থেকে টাকা অর্জন করতেন দ্বিতীয় ছিল তাদের ব্যবসা যে ব্যবসাটা ছিল করাপ্টেড তো সেই হিসাবে হালাল পয়সা তাদের হিসাবে যেটাকে সৎ পয়সা বলে সেই সৎ পয়সাটার পরিমাণও তাদের বেশ কম ছিল যে টাকা দিয়ে আসলে তারা এই বাইতুল্লাহটা বাইতুল্লাহকে পুরা পুনর্নির্মাণ করা তাদের পক্ষে সম্ভব ছিল না সোহানাল্লাহ পুরা একটা মুশ্রিক সমাজ শেরকের মধ্যে নিমজ্জিত অথচ বাইতুল্লাহ নির্মাণ করার ব্যাপারে তাদের সামান্যতম অনুভূতি সততার ব্যাপারে এই অনুভূতিটা কাজ করে তারা তাদের হারাম পয়সাকে বাইতুল্লাহ নির্মাণের জন্য ব্যবহার করতে চায় না অথচ বর্তমানে আমাদের চোদ্দশো বছরের আধুনিক সমাজ অর্থাৎ আমরা আধুনিকতার একদম চোদ্দশো বছর এগিয়ে আছি এখনও আমরা আমাদের মসজিদগুলি তৈরি করার জন্য টাকা নেওয়ার ক্ষেত্রে চিন্তা করি না কোনটা হালাল কোনটা হারাম এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা হারাম পথে টাকা অর্জন করি এবং এটাকে জাস্টিফাই করার জন্য কিছু মসজিদে দান করে দিই যাতে আমার টাকাটা হালাল হয় তো বলছিলাম বাইতুল্লাহ ইয়া করার জন্য ঠিক করার জন্য পুনর্নির্মাণ করার জন্য তো তারা আবার চলে যায় জেদ্দায় জেদ্দায় গিয়ে এই সমস্ত মাল ম্যাটেরিয়াল যা আছে কিনে নিয়ে আসে এবং ওই মিস্ত্রিকে নিয়ে আসে যে এই মিস্ত্রি এই সমস্ত কাজ করার মতো স্পেশালি সফিস্টিকেটেড ডিজাইনের জন্য মাহের অর্থাৎ বেশ প্রসিদ্ধ তো তাকে নিয়ে আসা হয় এবং বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করার জন্য এটাকে তো ভাঙতে হবে এখন সমস্যা হয়ে দাঁড়াইছে এইটা ভাঙার জন্য কে মসজিদের মধ্যে প্রথম আঘাত করবে যেহেতু খুবই কুসংস্কারাচ্ছন্ন ছিল আল্লাহকে মানলে তো হলো না তারা তো আল্লাহকেও আসলে পরিপূর্ণভাবে মানতেন না কিন্তু আল্লাহ তালা আছেন এবং আল্লাহ তালা মালিক এইটা একটা ধারণা ছিল তাদের আর এই বাইতুল্লাহ আল্লাহর ঘর এই ব্যাপারেও তাদের ধারণা ছিল তো এইটাকে ভাঙার জন্য তারা বেশ পেরেশান হয়ে যায় কে এটার মধ্যে আঘাত করবে তো এবারও এগিয়ে আসে ওয়ালিদ বিন মুগিরা ওয়ালিদ বিন মুগিরা বিন আবদুল্লাহ বিন মখজুম বনু মখজুমের ওয়ালিদ বিন মুগিরা তো সে প্রথমে আঘাত করে আঘাত করার আগে বলে ইয়া আল্লাহ আমরা শুধু খায়ের উদ্দেশ্যে আল্লাহ আল্লাহ লা নুরিদ ইল্লা খায়ের যে খায়ের ছাড়া আর কোনো কিছুর ব্যাপারে আমাদের ইরাদা নেই এইটা তো বলে সে আঘাত করে আঘাত করার পরে দেয়ালটাকে একটু ভাঙার চেষ্টা করে কিন্তু অন্য কেউ আর আগায় না তারা নিজেরা নিজেরা কথা বলে বলা বলি করা শুরু করে যে যে দেখি আজকে রাতটা আমরা অপেক্ষা করি যে বাইতুল্লাহকে যে আঘাত করছে সে নিশ্চয় আসমান থেকে গজব এসে সে ধ্বংস হয়ে যাবে যদি ওয়ালিদ আজকে রাত পর্যন্ত ঠিক থাকে বেঁচে থাকে কালকে যদি সুস্থ হয়ে আসে তাহলে আমরা আবার নিজেরা এসে আমরাও হাত দিব অন্যথায় আমরা যেরকম ছিল আবার সেরকম করে দিব তো পরের দিন রাতের বেলা সেদিন রাতে ওয়ালিদ বিনা মগিরা ঘুমায় এবং সকালবেলা সুস্থ সবল দেহে ফিরে আসে তো এইটা দেখে অন্যরা একটু স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ওটাকে ভাঙার চেষ্টা করে তো এই ক্ষেত্রে বাইতুল্লাহকে ভাঙার জন্য চারিদিকে যে দেয়ালগুলি ছিল এইটাকে ডিস্ট্রিবিউটেড জবগুলিকে ডিস্ট্রিবিউট করে নেয় তারা যে কে কোন অংশটা ভাঙবে কে কোন অংশটা তাদের তো অনেকগুলি কম তো প্রত্যেক কমের মধ্যে কাজ তাকসিম করে দেওয়া হয় ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় যে কে কোন জায়গাটা ভাঙবে কে কোন জায়গাটাতে কাজ করবে তো এইভাবে প্রত্যেকে প্রত্যেকটা দেয়ালকে ভাঙে এবং একটা একটা করে গোছানোর চেষ্টা করে রসুল্লাহ সাল্লাহামের চাচা আবু তালেব এবং রসুল্লাহ সাল্লাহাম নিজেও এটাতে কাজ করেন কাজ করেন এবং গোছানোর চেষ্টা করেন তো এটা যখন গোছাচ্ছিলেন কাজ করছিলেন সব মোটামুটি গোছানো হয়ে গেছে এখন বাইতুল্লাহ তো রেক্টাঙ্গুলার শেপ তো এইটাকে ছোট করে একটা দিক একটা দিকে যেহেতু উপাদান একটু কম আছে তো একটা দিককে ছোট করে স্পেশালি উত্তর পশ্চিম দিক তাকে বাইতুল্লার শেপটা হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিক পর্যন্ত কোনাকুনি ভাবে একটা রেক্টাঙ্গুল রেক্টাঙ্গেল তো ওইটাকে একটা স্কোয়ার শেপে চলে আসে আর বাইতুল্লার যে অংশটা বর্ধিত অংশ ছিল অর্থাৎ যেটাকে ছোট করে ফেলা হয়েছে যে অংশটাকে সেই অংশটার মধ্যে গোল একটা সেমাই সার্কেল দেওয়া আছে আপনারা যদি দেখেন যে হাতিম বলে একটা জায়গা আছে বাইতুলের ভিতর বাইতুলার বাইতুলার কাছে একটা কিউব কিউবের এক পাশ দিয়ে একটা সেমাই সার্কেল খেয়াল করে দেখবেন যে একটা সেমাই সার্কেল আছে এই সেমাই সার্কেলটা এইটা আসলে বাইতুলার ভিতরেই ছিল আলহামদুল্লাহ এটা আমাদের জন্য এক ধরনের রাহমা বলা যায় কারণ বাইতুল্লাহ যদি আগের অরিজিনাল শেপে থাকতো এখন বাইতুল্লার ভিতরে কতজন মানুষ ঢুকতে পারে বলেন রাজা বাদশাহ অনেক বড় সম্ভ্রান্ত ব্যক্তিরা ছাড়া তো বাইতুল্লার ভিতরে ঢুকতে পারবে না বাইতুল্লার ভিতরে ঢুকে নামাজ পড়ে রসুল্লাহামের সুন্না রসুল্লাহ সাল্লাম বাইতুল্লার ভিতরে নামাজ পড়ছেন তো এই সুন্নাটা কে আদায় করতে পারবে রাজা বাদশাহ ছাড়া তো কেউ আদায় করতে পারবে না তো এখন এই বাইতুল্লাহ ছোট হয়ে যাওয়ার কারণে বাইতুল্লার ভিতরের অংশটা তো বাইতুল্লাহ ওই দেয়ালের বাইরে অর্থাৎ কাবার দেয়ালের বাইরে চলে আসছে হাতিমের ভিতরে তো এখন হাতিমের ভিতরে যদি কেউ হাতিমের ভিতরে মানুষ যেতে পারে নামাজ পড়তে পারে হাতিমের ভিতরে গিয়ে যদি কেউ নামাজ পড়ে তো সে কাবার ভিতরে নামাজ পড়ার স্বভাবটা পাবে তো আলহামদুলিল্লাহ এটা যদি পুরা রেক্টাঙ্গুলার শেপ হতো এবং এটা যদি সিল্ড ডোর হইতো এখন যেমন সিল্ড দরজার ভিতরে সবাই ঢুকতে পারে না তো আমরা কখনোই আমাদের সৌভাগ্য হতো না এটার ভিতরে ঢোকার বা এটার ভিতরে নামাজ পড়ার বা কোনোরকম ইবাদত করার তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ফাইসাল আল্লাহ তালা উত্তম ফাইসালা করেন সবসময় তো এটাকে ছোট করে নিয়ে এইবার ইস্যু তৈরি হয় যে হাজরে আসওয়াত যে হাজরো আসওয়াতটা ছিল এই হাজরে আসওয়াতটাকে আবার আগের জায়গায় রাখা এইটা নিয়ে ডিসপিউট তৈরি হয় সবার মধ্যে যে এই হাজরে আসওয়াতটাকে কে উঠাবে এবং যে উঠাবে সেই হচ্ছে গিয়ে তাদের সোসাইটির শ্রেষ্ঠ এইটা একটা সিম্বলিক ভ্যালু তাদের কাছে এটা একটা বড় একটা ভ্যালু তারা হোল্ড করে এই ব্যাপারে যে যে এই এইটাকে কারা তুলবে তো এইটার ব্যাপারে গুঞ্জন শুরু হয় তো পরদিন সকালবেলা কয়েকদিন লাগে এটা কাজ করতে আসলে তো যেদিন হাজরে আসওয়ারটাকে জায়গাতে নিয়ে যাওয়ার কথা সেদিন একটা গোত্র তাদের একটা গোত্র একটা পাত্র নিয়ে আসে এবং পাত্রের মধ্যে তাদের সবার শরীর থেকে রক্ত বের করে পাত্রটা পূর্ণ করে এবং পূর্ণ করে বলে যে আমরা যদি এই অধিকার না পাই যে হজরা আসওয়ারটাকে আমরা যদি বাইতুল্লাতে উঠাতে না পারি এই অধিকার যদি আমাদেরকে দেওয়া না হয় তাইলে এরকম রক্ত বহন হবে অর্থাৎ রক্তপণ এটাকে বলে রক্তপণ যে there be blood there be blood অর্থাৎ যুদ্ধ করে হলেও আমরা আমাদের এই অধিকারকে আদায় করব আমরাই শ্রেষ্ঠ আমরাই বায়তুল বায়তুল্লার মধ্যে হাজরে আসওয়াদটাকে উঠাবো তো এইটা দেখে বাকিরা সবাই একটা এটা একটা ক্লিয়ার থ্রেট সিরিয়াস থ্রেট তো এইটা দেখে বাকিরাও তাদের গোত্রদের থেকে রক্ত নিয়ে পাত্র ভরা শুরু করে দিল সিচুয়েশন একদম কন্ট্রোলের বাইরে ভয়ঙ্কর অবস্থা তো এই অবস্থায় বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করতে গিয়ে আল্লাহ তালার ঘরকে পুনর্নির্মাণ করতে গিয়ে সওয়াবের কাজ করতে গিয়ে বরং বিশাল যুদ্ধ করে আল্লাহ তালার ঘরের সামনে যুদ্ধ করে ডিজাস্টার ডেকে নিয়ে আসার অবস্থা হয়ে দাঁড়াচ্ছে তো এখানে আবু উমাইয়া এমনি মুগিরা বিন মখজুমি বনু মকজুমের আরেকজন ব্যক্তি বৃদ্ধ ব্যক্তি এবং তিনি লিডার ছিলেন তো ওই যে আমরা মুগিরা ওয়ালিদ বিন মুগিরার কথা বলেছিলাম বনু মকজুমি একই গোত্রের আবু উমাইয়া ইবনে মুগিরা তিনি বলেন যে দেখো আমি তোমাদেরকে একটা পরামর্শ দিই আমি তোমাদেরকে একটা পরামর্শ দিই চলো আমরা স্থির হয়ে বসি এবং অপেক্ষায় থাকি যে বাইতুল্লার দরজা দিয়ে যে প্রথম ঢুকবে সে যেই গোত্রাই হোক তাকে আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য ওয়াকিল বানিয়ে দিব সে যে সিদ্ধান্ত নিবে আমরা সবাই সেই সিদ্ধান্ত মেনে নিব তো সবাই এটাতে সম্মত হয় প্রথমে যদিও একটু বিভিন্ন রকম দ্বিমত পোষণ করে কিন্তু তিনি যেহেতু সিনিয়র তার কথাকে মেনে নেয় এবং এটা লজিক্যাল ছিল এছাড়া তাদের কাছে একদম ডেডলক সিচুয়েশন তো ডেডলক যুদ্ধ করতে হবে এবং যুদ্ধ করলে নিজের গোত্রের অন্যের গোত্রের মানুষ মারা যাবে এবং বাইতুল্লার ভিতরে যুদ্ধ এটা আসলে কেউই পছন্দ করছিল না কিন্তু ডিগনিটিকেও ডিফাইন করতে হবে এবং ডিফেন্ডও করতে হবে তো সেক্ষেত্রে সেই জন্য যুদ্ধটা একদম ইনএভিটেবল হয়ে যাচ্ছিল তো তারা শেষমেশ সেই লকটাকে ছুটে যে ঠিক আছে ওকে আমরা দেখি কে যে আসে তার ব্যাপারে আমরা মেনে নিব it's like a touch lottery তারপরে তারা বসে থাকে অপেক্ষা করে তো ওই দরজা দিয়ে রসুল্লাহ সাল্লাহাম পঁয়ত্রিশ বছরের যুবক হেঁটে আসেন এবং রসুল্লাহ সাল্লাহামকে দেখে সবাই চিৎকার করে বলে হায়াদা মোহাম্মদ আল আমিন হায়াদা মোহাম্মদ আল আমিন কাদ্রা কাদ্রা দিনা আমরা এই মোহাম্মদ সাল্লাহ আসলামের উপর রাজি আছি অর্থাৎ এর তো আমিন আলামিন নির্ভরযোগ্য বিশ্বাসী বিশ্বাসী তার উপর আমরা রাজি আছি সোহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহাম খেয়াল রাখা দরকার ব্যক্তিগতভাবে তখনও নবুয়তের দাওয়াত তার কাছে নবুয়ত আসেনি এবং আল্লাহ তালার তরফ থেকে দাওয়াতের দায়িত্ব তার উপরে বর্তিত হয়নি কিন্তু ব্যক্তিগত স্বভাব চরিত্র এবং বৈশিষ্ট্যের কারণে রসুল্লাহ সাল্লাহাম এতই বিখ্যাত ছিলেন যে পুরা গোত্রের সবাই সন্তুষ্ট হয়ে গেছে এই ব্যক্তির উপরে অথচ এই রসুল্লাহ সাল্লাহামী যখন নব্বতের দাওয়া দেন সবাই এই ব্যক্তির ব্যাপারে এই একই ব্যক্তি এবং পাঁচ বছর পরে রসুল্লাহ সাল্লাহাম যেখানে থার্টি ফাইভ এখন বয়স পঁয়ত্রিশ এবং পাঁচ বছর পরে তো তার উপরে ওয়াহি নাজিল হয় তো পাঁচ বছরে তো একটা লোক ওয়ান এইটি ডিগ্রি তার ক্যারেক্টারিস্টিক্স নষ্ট হয়ে যেতে পারে না এই লোকটাকে তারা অপছন্দ বা পছন্দের মধ্যে পছন্দ অপছন্দ করার জন্য রসুল্লাহ সাল্লাহামের মধ্যে ব্যাপক কোনো পরিবর্তন হওয়ার কথা নেই পাঁচ বছরে যেই ব্যক্তিকে রসুল্লাহ মানে সবাই এত সন্তুষ্ট সেই ব্যক্তিকে শুধু রসুল্লাহ সাল্লাহামের উপরে বর্তিত ওয়াহির কারণে মানুষ অপছন্দ করা শুরু করে দিয়েছিল তো যেটা বলছিলাম যে রসুল্লাহ সাল্লাহামের ক্যারেক্টারিস্টিক্স ছিল এরকম যে সবাই তাকে পছন্দ করতেন আমাদেরও উচিত আমাদেরও উচিত সমাজে এইভাবে চলা যে সমাজের মানুষ আমাদেরকে আমাদের দাওয়াত এগ্রি করুক আর না করুক আমাদের আমরা যে কথা বলি ইসলামের কথা বলি এটাকে সবাই গ্রহণ করুক আর না করুক ব্যক্তিগতভাবে আমাদেরকে ভালো মানুষ হিসেবে তারা যাতে মনে মনে সার্টিফাই করে আমাদের জীবনটা আসলে এমন হওয়া উচিত রসুল্লাহ ইসলামের ব্যাপারে গতবার বলেছিলাম যে যখন আবু সুফিয়ানের মেয়ে আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা উম্মে হাবিবা রাজিয়াল সাথে রসুল্লাহামের বিয়ে হয় আবু সুফিয়ান কে ছিল রসুল্লাহামের আসলামের এনিমি একদম ভয়ঙ্কর এনিমি শত্রু এবং যুদ্ধ করছিল পরিকল্পনা করছিল এবং যুদ্ধ রসুল্লাহামের আসলামের বিরুদ্ধে যারা যুদ্ধ করছিল তাদের মধ্যে প্রধান ছিল প্রধানদের মধ্যে একজন তো এই ব্যক্তি যিনি রসুল্লাহামকে হত্যা করার জন্য সামরিক প্রস্তুতি নিচ্ছিল সেই ব্যক্তিও যখন জানেন যে তার মেয়ের সাথে রসুল্লাহামের বিয়ে হয়েছে সে খুশি হয়ে যায় যে না তার চেয়ে উত্তম ব্যক্তি আর কি হতে পারে তো ব্যক্তি হিসাবে আমাদের কোয়ালিটি হওয়া চাই যে আমাদের মেসেজ যদি কেউ রিসিভ না করে সেইটা আল্লাহ এবং আল্লাহর হুকুম হাকামের ব্যাপারে ইমান না আনার কারণে সে হয়তো এটা বিশ্বাস করবে না কেউ আমাদের মেসেজটা আল্লাহ এবং আখেরাতের উপরে এবং ওয়াহির উপরে ইমান না আনার কারণে বিশ্বাস করবে না কিন্তু আমাদের আখলাকের কারণে অবিশ্বাস যাতে না করে তো সেই জন্য আমাদের আখলাকটা আমাদের সার্বিকভাবে আমাদের কোয়ালিটি ডেভেলপ করা দরকার যাতে কথা বুঝতে পারতেছি তো না তো আমাদের কোয়ালিটি এই তৈরি করা দরকার যে আমাদের মেসেজ রিসিভ করুক না করুক আমাদেরকে তারা রিসিভ করে এইটা তৈরি করার জন্য কি করতে হবে রসুল্লাহ সাল্লাহামের যে বেসিক ক্যারেক্টারিস্টিক্সের উপরে যত হাদিসগুলি আছে আখলাকের উপরে যে হাদিসগুলি আছে এগুলির উপরে আমাদের পড়াশোনা করা উচিত চর্চা করা উচিত আর রসুলামের আখলাক রসুলামের আখলাক কি রসুলামের আখলাক হচ্ছে আয়সা রাজি আল্লাহ তালা আনহাকে একজন এসে জিজ্ঞেস করেন যে রসুল্লাহ আখলাক কেমন ছিল রসুলামের আখলাক কেমন ছিল তিনি বলেন তোমরা কি কোরআন পড়ো না তোমরা কি কোরআন পড়ো না পুরা কোরআনই রসুল্লাহামের আখলাক আচ্ছা কোরআন কি শুধু রসুলামের হাসি রসুলামের কথা রসুলামের চলা রসুলামের বলা এগুলি বর্ণনা করেছে আমাদেরকে সেজদার কথা বর্ণনা করেছেন আল্লাহ তালা আমাদেরকে আল্লাহকে সেজদা করার অর্ডার দিয়েছেন তো সেজদা কি করে আখলাখ হয়ে যেতে পারে আমাদেরকে হজের কথা বলা হয়েছে হজ কি করে আখলাখ হতে পারে আমাদেরকে জিহাদের কথা বলেছেন আল্লাহ তালা অর্ডার করেছেন কিতালের কথা অর্ডার করেছেন কিতাল জিহাদ এটা কি করে অর্ডার হতে আখলাখ হতে পারে তো মানুষকে মেরে ফেলে একজন মানুষ একজন মানুষকে মেরে ফেলতেছে এটা কি করে আখলাক হতে পারে আখলাকের ডেফিনেশন কি আখলাকের ডেফিনেশন কি আখলাক হচ্ছে বহিঃপ্রকাশ আখলাক হচ্ছে বহিঃপ্রকাশ একটা লাইটের ভিতরে যখন ইলেকট্রিসিটি যায় এবং লাইটটা যদি ঠিক থাকে ফাংশনালিটিস যদি ঠিক থাকে তাহলে এটা কি হবে লাইটটা থেকে আলো বের হবে রাইট তো আমরা আমাদের ভিতর থেকে আমাদের ভিতরে নলেজ ইমান এবং আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং যাই ভিতরে থাকবে ওইটার যে বহিঃপ্রকাশ ঘটবে এইটা বান্দার বান্দার প্রতি যে বহিঃপ্রকাশ ঘটবে এইটা আখলাখ বান্দার আল্লাহর প্রতি যেটা বহিঃপ্রকাশ ঘটবে সেটাও আখলাখ কোনোটাকে হয়তো ইবাদত বলা হয় কোনোটাকে সুজুদ বলা হয় কোনোটাকে হয়তো রুকু বলা হয় কোনোটাতে হাজ বলা হয় কিন্তু এগুলি কোনো আমাদের বহিঃপ্রকাশ আমাদের অ্যাটিচিউডের বহিঃপ্রকাশ টুয়ার্ডস আল্লাহ আর টুয়ার্ডস আদার্স রাইট তো এইটা হচ্ছে আখলাখ তো আমাদের যে আমাদের দ্বারা যে বহিঃপ্রকাশ ঘটবে পুরা বহিঃপ্রকাশের একটা পুরা একটা আল্লাহ তালা সেট ডিজাইন করে দিয়েছেন সমস্ত হাকাম দিয়ে আল্লাহ তালা ডিজাইন করে দিয়েছেন এবং এই সমস্ত ডিজাইনের নির্যাস হচ্ছেন রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম খেয়াল করা দরকার আমরা আমাদের আখলাগুলিকে ডেভেলপ করি আর খুব দুঃখের সাথে দেখছি খুব দুঃখের সাথে খেয়ালও করছি আমরা যারা মুসলিম বলে নিজেদেরকে দাবি করি এবং যারা ইসলামিক অ্যাক্টিভিস্ট হিসেবে নিজেদেরকে দাবি করি আমি অনলাইনে অফলাইনে ব্যক্তিগত জীবনে আমরা দেখেছি এবং দেখছি খুব দুঃখের সাথে দেখছি যে আমরা আমাদের মুসলিম ভাইদের সাথে যেভাবে নিজেদেরকে পেশ করি মুসলিম ভাইদের ব্যাপারে যেভাবে পেশ করি এটা হয়তো আমরা আমাদের এনিমির সাথে ওইভাবে পেশ করতাম না বা পেশ করাটা গ্রহণযোগ্য হতো না আমরা যেভাবে শুধু সামান্য একটু ডিসপিউটের কারণে সামান্য একটু মতানৈক্যের কারণে সামান্য একটু বিরোধিতার কারণে মতের বিরোধের কারণে আমরা এক ভাই আরেক ভাইকে ফেসবুকে টুইটারে আমরা বিভিন্ন জায়গাতে আমরা এক গোত্র আরেক গোত্রকে একদম চূড়ান্তভাবে ট্রিট করি যেটা আসলে মুসলিমদের থেকে আশা করা উচিত না আমরা কুফফারদের সাথে কুফফারদের সাথেও যে আমাদের আচরণ সেইটার ব্যাপারেও একটা রুলিং আছে আল্লাহ তালার তরফ থেকে কোথায় সাদিদ হতে হবে আল্লাহ তালা বলছে আসিদ্দা হু আল কুফার কোথায় সাদিদ হতে হবে কঠিন হতে হবে কোথায় গিলজা দেখাতে হবে কাঠিন্য যে কুফাররা যাতে আমাদের কাঠিন্য দেখে কোথায় ইনসাফ দেখাতে হবে কোথায় ইনসাফ দেখাতে হবে এই সব কিছুর একটা ব্যালেন্স থাকা চাই যে জায়গাটায় যেমন আচরণ করা দরকার যাকে যতটুকু হক তার হকটাকে তার সামনে আদায় করে দেওয়া আমরা রসুল্লাহ সাল্লাহামকে দেখেছি যে কুফারদের সাথে কঠিন আচরণ করতে আবার একই সাথে রসুলামকে দেখেছি কুফারদের সাথে ভালো আচরণ করতে আবার মোমেন ভাইদের সাথেও কখনো কখনো কঠিন আচরণ করেছেন তাদের সংশোধনের জন্য আবার কখনো কখনো রসুল্লাহ সাল্লাহাম মোমিন ভাইদের সাথে কখনো কখনো না বেশিরভাগ সময় নরম আচরণ করেছেন রুহামা ও বাইনাহুম নিজেদের মধ্যে বাইনা রুহামা অর্থ কি রুহামা অর্থ কি অর্থাৎ কমল অর্থাৎ কি বলে এটাকে ভালোবাসাপূর্ণ আন্তরিক আচরণ সুন্দর আচরণ যেটাতে মানুষ আকৃষ্ট হয় কাছে কাছে থাকে আমার কাছে থাকে এবং রসুল্লাহ সাল্লাহামকে আল্লাহ তালা বলছেন যে আপনাকে তো দারোগা বানানো হয়নি দারোগা মানে কি ইউর পুলিশ ধরো এই তুমি এটা করছো কেন ধরো এটাকে আটকাও মারো রসুল্লাহ সাল্লাহামকে এই হিসাবে পাঠানো হয়নি আর রসুল্লাহ সাল্লাহামকে যদি দারোগা না বানানো হয় তাহলে আমরা কি করে দারোগা হতে পারি বলেন আমাদের দারোগা হওয়ার কোনো রাইট আছে কিনা কারণ আমরা তো রসুল্লাহামকেই অনুসরণ করব আচ্ছা তো যা বলছিলাম তো রসুলামকে দেখে সবাই বললেন যে কাদ্রা দিই না কাদ্রা দিই না আমরা রাজি আছি আমরা রাজি আছি আলহামদুলিল্লাহ তারা একটা বিশাল প্রবলেম সলভ হয়ে যায় তো রসুল্লাহাম আসেন এসে তিনি বলেন যে আপনাদের মধ্যে কার কাছে ভালো একটা কাপড় আছে বড় একটা কাপড় আছে চাদর নিয়ে আসেন নিয়ে আসে চাদর নিয়ে আসার পরে চাদর বিছিয়ে দেয় রসুলাম চাদর বিছিয়ে দিয়ে তার মোবারক হাত দিয়ে হাজরে আসবাদকে চাদর উপরে রাখে রেখে সোহানুল্লাহ তখনও রসুল্লাহামের উপরে ওয়াহি নাজিল হয়নি অথচ প্রজ্ঞার দিক থেকে মানবীয় সাধারণ মানবীয় প্রজ্ঞা যদিও আমরা আলোচনা করেছিলাম আগে থেকেই যে রসুল্লাহ সাল্লাহাম পরিপূর্ণভাবে গাইডেড ছিলেন কন্ট্রোল ছিলেন মাহফুজ ছিলেন মাসুম এবং মাহফুজ দুইটাই ছিলেন রসুলাম তার দ্বারা গুণা আল্লাহ তালা সংগঠিত করতে দেননি এবং তাকে পথভ্রষ্ট হতে দেননি হি ওয়াজ কন্ট্রোলড একদম মাহফুজ আমাদেরকে বিভিন্ন জায়গায় ছাড় দিয়ে দিচ্ছেন আমরা গুণা করতে চাইলে হল হল আল্লাহ তালা ছাড় দিয়ে দেন গুণা করে ফেলি কিন্তু রসুল্লাহ সাল্লাহ আসলামকে গুণা ত্রুটি ভুল ত্রুটি এগুলি করতে দেননি আল্লাহ তালা আর যেগুলি ভুল ত্রুটি হয়েছে সেগুলি লিসেন দেওয়ার জন্য আল্লাহ তালা সুযোগ দিচ্ছেন বদরের ক্ষেত্রে আমরা এগুলি আলোচনা করব একটা একটা করে যেগুলিকে আসলে আমরা ভুল হিসাবে রসুল্লাহ সাল্লাহামের ভুল হিসাবে দেখি না এগুলিকে আল্লাহ মাফ করুক এগুলি রসুল্লাহ ভুল না এগুলি মানবীয় বহিঃপ্রকাশ একটা মানুষের যে বহিঃপ্রকাশ সেই বহিঃপ্রকাশ তো যা বলছিলাম তো রসুল্লাহ সাল্লাহাম চাদর চাদরের মধ্যে হাজরা আসারটাকে রাখেন এবং বলেন যে প্রত্যেক কম থেকে প্রত্যেক গোত্র থেকে একজনকে তোমরা বাছাই করো বাছাই করে এই চাদরকে ধরো তো বড় চাদর চাদরের চারদিক থেকে অনেকজন মানুষ ধরতে পারে যদি বিশটা গোত্র হয় তিরিশটা গোত্র হয় তিরিশ জন মানুষ এসে ইজিলি চাদরটাকে ধরতে পারে তো ধরে চাদরটাকে উঠায় উঠায় নিয়ে আসে এতে প্রত্যেকজন পুরা ওই কোরাইশদের প্রত্যেক কম থেকেই ডেলিগেট আসে এবং প্রত্যেকে মিলেই কাজটা করার মতো অবস্থা দাঁড়ায় বাইতুল্লাহ প্রথমকে নির্মাণ করেছেন এই ব্যাপারে ওলামা কেরামের মধ্যে দ্বিমত আছে কারো মতে আদম আল ইসলাম ছিলেন প্রথম ব্যক্তি যিনি বাইতুল্লাহকে নির্মাণ করেন আর বেশিরভাগ ওলামা কেরামের মতামত হচ্ছে ইব্রাহিম আল ইসলাম হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি বাইতুল্লাহকে নির্মাণ করেন যদিও এই ব্যাপারে সকলেই একমত যে বাইতুল্লাহ তৈরি হওয়ার আগে থেকেও এই জায়গাটা আল্লাহ তালার পবিত্র ভূমি হিসেবে পবিত্র ঘর হিসাবে চিহ্নিত ছিল কারণ ইব্রাহিম আল আসলাম যারা বলেন যে ইব্রাহিম আল আসলাম প্রথম বাইতুল্লাহকে নির্মাণ করেন তারাও তো এই আয়াত পড়েন যে ইব্রাহিম আসলাম এসে যখন হাজির আল আসলাম এবং ইসমাইল আসলামকে নিয়ে বাইতুল্লাহ এখানে আসেন তখন তিনি কি বলেন তিনি বলেন রব্বানা ইন্নি আসকান্ত মিন বিয়াদিন গায়ের ইন্দা বাইতিকাল মহারম আপনার মহারম পবিত্র বাড়িতে বাড়ির কাছে আমি আসকান্তু আমি মুস্তাকিন করলাম আমার ঘরকে বানাইলাম আপনার ঘরের কাছে তো আল্লাহর ঘর হিসাবেই তিনি শব্দটা ব্যবহার করছেন আল্লাহর ঘর ঘর শব্দটাই তিনি ব্যবহার করেছেন মানে হচ্ছে ইব্রাহিম আল ইসলামও যদি এইটা বাইতুল্লাহকে প্রথম নির্মাণ করে থাকেন তারপরেও এই বাইতুল্লাহ আগে থেকেই ওই জায়গাটাতে পবিত্র জায়গা হিসাবে বাইতিকাল মহারাম আল্লাহ তালা বাইতুল্লাহ হিসাবে প্রতিষ্ঠিত ছিল নবীরা এটাকে সেভাবে চিনতেন তো ইব্রাহিম আসলাম এবং ইসমাইল আসলাম মিলে আমরা ধরে নিচ্ছি যে তিনি প্রথম বাইতুল্লাহকে তৈরি করেন তারপরে রসুল্লাহ সাল্লাম এই সেকেন্ড টাইম করলেন এবং এরপরে আরও কয়েকবার বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করা হয় এবং আমরা এখন যে শেপটা দেখছি রসুল্লাহ সাল্লাম যখন নব্বতের এই যে পাঁচ বছর আগে যখন বাইতুল্লাহকে তৈরি করেন যখন রসুল ইসলামের পঁয়ত্রিশ বছর বয়সে এই শেপ আর এখনকার যে স্ট্রাকচার এটা এক না এটাকে কয়েকবার আরো কয়েকবার পরিবর্তন হয়েছে এর মধ্যে যখন রসুল্লাহ সাল্লাহাম মক্কা বিজয় করেন মক্কা বিজয়ের পরে রসুল্লাহ সাল্লাহাম আয়সা রাজাকে বলেন যে যদি তোমার কম প্রথম এখন নতুন মুসলিম না হতো আমি ভয় করি যে তারা নতুন মুসলিম না হলে আমি বাইতুল্লাহকে আবার সেই ইব্রাহিম আল অরিজিনাল ফর্মে সেই রেক্টাঙ্গুলার শেপে তৈরি করতাম মানে কি এবং একটা জিনিস ভুলে গেছি আপনাদের বলতে বাইতুল্লার মধ্যে দুইটা দরজা ছিল এবং রসুল্লাহ সাল্লাহাম বলেন যে আমি বাইতুল্লাহকে বাইতুল্লাহকে তখন উঁচু করে দেওয়া হয়েছিল বাইতুল্লাহর যে গ্রাউন্ডটা এইটা আসলে জমিনের সমান ছিল যাতে সবাই ঢুকতে পারে তো কোরাইশরা এইবার যখন বাইতুল্লাহকে নির্মাণ করে তখন এটাকে উঁচু করে দেয় যাতে কোরাইশদের সম্ভ্রান্ত ব্যক্তিরা ছাড়া সাধারণ মানুষ হুট করে ঢুকে যেতে না পারে ডিসক্রিমিনেশন তো রসুল্লাহ সাল্লাম বলেন যে আমি এটাকে নিচু করে দিতাম এবং এটাকে দুইটা দরজা করে দিতাম এক দরজা দিয়ে মানুষ ঢুকতো এক দরজা দিয়ে বেরিয়ে যেত এখন একটাই দরজা এবং এখনো এখনো আমাদের এই লেকচারের সময় পর্যন্ত বাইতুল্লাতে একটাই দরজা বাইতুলের উপর ছাদ ছিল না ইব্রাহিম আলাইসলাম যখন করেন তো কুরাইশরা এটাকে ছাদ তৈরি করেন তো রসুল্লাহ সাল্লাহাম বলেন যে তোমার কম যদি নতুন মুসলমান না হতো নতুন মুসলিম না হতো ইমান এখন যদি ইমান তাদের দুর্বল না হতো তাহলে আমি এটাকে আবার ইব্রাহিম আসলামের অরিজিনাল ফর্মে এটাকে পুনঃপ্রতিষ্ঠিত করতাম এই হাদিসটা আইসা রাজিয়াতাল আনহার বোন আসমা রাজিয়াতাল আনহা তার সন্তানকে আবদুল্লাহ ইবনে জুবাইর তার সন্তান হচ্ছে আবদুল্লাহ ইবনে জুবাইর অর্থাৎ জুবাইর রাজি তালানোর সন্তান জুবাইর এবং আসমা রাজি আল্লাহ এর সন্তান আবু বকর রাজি হুয়ানহুর নাতি তো তিনি যখন উমাইয়া খলিফাদের সাথে তার একটা ইয়া হয় যুদ্ধ হয় যখন তিনি খেলাফা ডিক্লেয়ার করেন মক্কার মধ্যে এইটা রসুল্লাহামের ইন্তেকালের বেশ কিছুদিন পরে আলী রাজিতালুর ইন্তেকালের পরে মহাবীর রাজিতালুর ইন্তেকালের পরে যখন আব্দুল মালিক বিন মারওয়ান আব্দুল মালিক বিন মারওয়ান যখন ক্ষমতায় তখন আবদুল ইবনে জুবাই রাজিতালু বিদ্রোহ করেন বিদ্রোহ করে এই বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেন বাইতুল্লাহ ওই মক্কা জায়গাটা তার দখলে থাকে তিনি খিলাফা দাবি করেন এবং ওই অঞ্চলটা তার দখলে থাকে তো তখন তিনি এটাকে ভেঙে বাইতুল্লাহকে ভেঙে আবার ইব্রাহিম আল আসলামের যে ফাউন্ডেশন সে ইব্রাহিম আল আসলামের শেপে নিয়ে আসেন নিয়ে আসার পরে যেহেতু যাই হোক ওই ওই যুদ্ধ ওই যুদ্ধে ইব্রাহিম আবদুল্লাহ ইবনে জুবাইর শহীদ হন এবং হাজ্জাজ বিন ইউসুফ নির্মমভাবে আবদুল্লাহ বিন জুবাইর শহীদ করেন এবং প্রচুর পরিমাণ ক্যাথাপেল্ট ওই মিনজানিক ছুড়ে মারা হয় পাথর ছুড়ে মারা হয় যার ফলে বাইতুল্লাহ ক্ষতিগ্রস্ত হয় এবং আব্দুল মালিক বিন মারোয়ান যেহেতু এই হাদিসটা জানতো না তো সে ভাবে যে জুবাইর আব্দুল ইবনে জুবাই রাজিতালু নিজের ইচ্ছায় এটাকে করেছেন অথচ রসুল আব্দুল ইবনে জুবাইর রাজিতালু রসুল্লাহ সাল্লাহামের হাদিসকে অনুসরণ করে এটা করেছিলেন তো তখন Abdul ibn Abdul Malik bin Marwan order করে বাইতুল্লাহকে আবার সেই কুরাইশদের স্ট্রাকচারে নিয়ে আসতে অর্থাৎ সেই এখন যেই চার কোনা আছে সেই কুরাইশদের স্ট্রাকচারে ফিরিয়ে নিয়ে আসে কয়েকশো বছর পরে যখন আব্বাসী খেলাফা প্রতিষ্ঠিত হয় তো আব্বাসী খলিফা চিন্তা করেন এই হাদিসটা পড়ে চিন্তা করেন যে রসুল্লা সাল্লাহ আসলামের এই ইচ্ছাটাকে আবার বাস্তবায়ন করার তারা পরিকল্পনা নেন অর্থাৎ রসুল্লাহ সাল্লাহামের যে ইচ্ছা ছিল যে ইব্রাহিম আল আসলামের সেই ফরমেশনে বিল্ডিংটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা এইটা বাস্তবায়ন করা তো তিনি আহমেদ বিন হাম্বাল রহিমাল্লার কাছে প্রস্তাব পাঠান যে মতামত জানতে চান যে আপনি কি বলেন এই ব্যাপারে তো আহমেদ বিন হাম্বাল আল্লাহ তিনি বলেন যে এইটা না করাটা ভালো হবে এটা করার কারণে বাইতুল্লাটা রাজা বাচ্চাদের হাতের খেলনায় পরিণত হবে অর্থাৎ রাজা বাচ্চারা চাইল যে ক্ষমতায় আসবে সে কখনো কেউ কুরাইশদের শেপে নিয়ে আসবে আবার কখনো কেউ ইব্রাহিম আসলামের শেপে নিয়ে আসবে আবার কেউ আবার কুরাইশদের শেপে নিয়ে আসবে তো বাইতুল্লাহটা রাজা বাচ্চাদের হাতের খেলনায় রূপান্তরিত হবে সোহান আল্লাহ এইটা আহমেদ বিন হাম্বাল রহিমাল্লার অনেক বড় প্রজ্ঞাপূর্ণ একটা সিদ্ধান্ত ছিল যার যার ফলে যখন আব্বাসীরা খিলাফা থেকে চলে যায় ওসমানীরা আসে এবং বায়তুল্লাহ তো এক এক সময় এক এক নিয়ন্ত্রণ এক এক রাজাবাসার নিয়ন্ত্রণে ছিল তো কখন এই বায়তুল্লাহকে তারা স্পর্শ করেনি বায়তুল্লাহটা যেমন ছিল তেমনই তো বায়তুল্লাহ প্রথমে ছিল কতটুকু সাইজ প্রথমে হাইট ছিল দুই তিন তালার সমান একটা একটা জায়গাতে বর্ণনা আছে যে উটের উপর চড়ে যখন বাইতুল্লাহর পাশ দিয়ে যাওয়া যেত তখন বাইতুলের উপরের দেয়ালটা দেখা যেত অর্থাৎ একজন মানুষ যখন উটের উপরে চড়ে তার মাথার হাইট আর বাইতুল্লার দেয়ালের হাইটটা কাবার দেয়ালের হাইট একই রকম ছিল অর্থাৎ কতটুকু হতে পারে সেটা বিশ ফিট পঁচিশ ফিট অ্যাটমোস্ট আর পরে কোরাইশরা এটাকে অনেক বড় হাইটটাকে বাড়িয়ে দেয় হাইটটাকে বাড়িয়ে দেয় আর এখন তো এটার হাইট অনেক হাই এখন এটার হাইট প্রায় পাঁচ ছয় তালার সমান চার থেকে ছয় তালা কত কত মিটার হবে আমি ভুলে গেছি সেদিনও দেখলাম কত মিটার সো হাইটটা অনেক বাড়িয়ে দিয়েছিল সো লাস্ট এটাকে পুনর্নির্মাণ করে মারওয়ান আব্দুল মালিক বিন মারওয়ান এটাকে পুনর্নির্মাণ করেন উমাইয়া খিলাফ খলিফার জামানায় ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আমাদেরকে তৌফিক দেন আমরা ইসলামের এই সিরাকে শেষ করে খিলাফার জামানাকে বর্ণনা করব খিলাফার জামানাগুলিকে বর্ণনা করার ক্ষেত্রে আমাদের আল্লাহ তালা যদি তৌফিক দেন আমরা খিলাফা রাশিদাকে বর্ণনা করব উমাইয়া খিলাফা আব্বাসী খিলাফা এবং এই চোদ্দশো বছর হিস্ট্রিগুলিকে আপনাদের সামনে পৌঁছে দেওয়ার এবং এটা নিয়ে পড়াশোনা করা এবং আপনাদেরকে এটার মধ্যে ইনভলভ করার ইচ্ছা আছে আল্লাহ তালার কাছে তৌফিক চাই আল্লাহ তালা আমাদেরকে আমাদের ইসলামী হিস্ট্রি ইসলামিক হিস্ট্রি জানার পরিপূর্ণভাবে বোঝার এবং এটা থেকে ইবরাত হাসিল করার তৌফিক দান করেন সুবাহ আল্লাহ বিহামদি সুবাহ আল্লাহ বিহামদিকে আস্তাকফির কত